আমার গুণা হবে এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অনুমতি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ফামান ফাহাসান যে ব্যক্তি গ্রহণ করবে সেটা তার জন্য উত্তম ফালা আলাই আর যে চাইবে রোজা রাখতে পারবে কোনো কষ্ট বা কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না সে রোজা রাখবে তার জন্য কোনো গুণা হবে না তার রোজা আদায় হয়ে যাবে এ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়াসনুফিল মুত্তাফাক আলাই মিন হাদিসে আয়েশা আর এই হাদিসের মূল বক্তব্য বোখারি মুসলিমে এসেছে তবে হাদিসটি আয়েশা থেকে বর্ণিত হয়েছে আন্না হামজা তাবনে আমরিন সাল সেখানে আছে আয়েশা বর্ণনা করছেন রাজিল্লাহা যে হামজা বিন আমর আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন এ হাদিসের দ্বারা সুস্পষ্ট হয়ে গেল সফল অবস্থায় রোজা রাখতে পারলে কোনো গুণা নেই তবে আল্লাহ রক্সা যদি গ্রহণ করে এটাই হবে তার জন্য উত্তম আমরা কোন অবস্থায় রোজা রাখতে পারবে মুসাফির আর কোন অবস্থায় পারবে না সে আলোচনা আপনার কাছে তিনটি অবস্থা আমরা বর্ণনা করেছি ওয়ানিবিন আব্বাস রাজি আল্লাহ তালুমা কাল রুখেস আলী শেখ কাবির আইফতিরা ويطعم عن كل يوم مسكينا ولا قد علي রাহ দারাকুতনি ওয়াল হাকিম ওসাহাহা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রুখেস আলী শেখিল কবির যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে যারা রোজা রাখতে পারে না বুড়ো হয়ে গেছে বুড়ি হয়ে গেছে রোজা রাখলে কষ্ট হয় সম্ভব হয় না মাটির মধ্যে পড়ে যায় বেহস হয়ে যায় কষ্ট হয় ক্ষুধার জ্বালা হয় তো তাদের জন্য রুখসত দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়েছে তারা রোজা ভেঙবে দিবে রোজা রাখবে না তবে প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খানা খাওয়াতে হবে আর এটা হবে এক মুদ এক মুদ অর্থাৎ ছয়শো গ্রাম যেই দেশের যেই খাদ্য সেই খাদ্য থেকে ছয়শো গ্রাম একজন মিসকিনকে দিয়ে দিবে আর এর দ্বারাই তার কি হয়ে যাবে তার এই ফিদিয়া হয়ে যাবে তার কাফারা হয়ে যাবে তাকে আর রোজা রাখা লাগবে না তবে এমন যদি বয়বৃদ্ধ হয় হুশ জ্ঞান ঠিক নাই মাঝে মাঝে স্মরণ আসে মাঝে মাঝে আসে না একবারের নামাজ বারবার পড়ে খাওয়ার পরে বলে আমি খাই নাই ছেলেকে বলে জামাই মেয়েকে বলে বৌমা এরকম স্মৃতির ভ্রম যাদের হয়ে গেছে তাদের রোজা রাখা দরকার নেই তবে এমন যদি হয় যে রোজা কিছু সময় ভালো থাকে বুদ্ধি থাকে স্বাস্থ্য সুস্থ থাকে সেই সময়টুকু রোজা রাখবে আর বাকি সময় রাখবে না তার কাজাও নাই তার ফিদিয়াও নাই তার রোজাও নাই তবে এমন যদি রোগ হয় যেটা ভালো হওয়ার চান্স আছে তাহলে তিনি রোজা ভেঙে দেবেন পরবর্তী সুস্থ হওয়ার পরে রোজা রাখবেন আর এমন যদি অসুখ হয় ভালো হওয়ার চান্স নেই ক্যান্সার তাহলে সেই মিসকিন খানা খাওয়াবে তাহলে এর দ্বারা আমরা বেশ কিছু মশলা জানতে পারলাম এই জন্যে রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে প্রথমত মুসলিম হওয়া অমুসলিমের প্রতি রোজা ফরজ নাই দুই নম্বরে সাবালক হওয়া যারা নাবালক তাদের প্রতি রোজা ফরজ না তিন নম্বরে সুস্থ বিবেক সম্মত হওয়া যারা পাগল হয়ে গেছে তার প্রতি রোজা ফরজ না তবে যদি পাগল এমন হয় কিছু সময় ভালো থাকে কিছু সময় পাগল হয়ে যায় তো যেটুক সময় ভালো থাকবে খানার দিকে বিরত থাকবে আর বাকি সময় সে খাবে পান করবে কোনো সমস্যা নাই এইভাবে শক্তি থাকা যদি গায়ে শক্তি না থাকে যেরকম বুড়ো বুড়ি তাহলে তাদের জন্য রোজা রাখা লাগবে না তাদের কি করতে হবে পরবর্তীতে কাজা করতে পারবে না তাই মিসকিন খানা খাওয়াবে এইভাবে পাঁচ নম্বর শর্ত হলো মুকিম বাড়িতে থাকা অবস্থায় হতে হবে কেউ যদি সফরে থাকে তাহলে তার জন্য রোজা ভেঙে দেওয়া যায় রয়েছে পরবর্তীতে কাজা করবে আর ছয় নম্বর শর্ত হলো কোনো বাধা নিষেধ যেন না থাকে যেমন নারীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে যদি মাসিক পিরিয়ড শুরু হয় রোজা রাখা নিষেধ যদি বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রসবোত্তর যদি তাদের রক্ত প্রবাহিত হয় রোজা রাখা নিষেধ তাহলে এই অবস্থা রোজা রাখা যাবে না তাহলে এই ছয়টি শর্ত যখন পাওয়া যাবে তখন সেই ব্যক্তির জন্যে রমজান মাসে রোজা রাখা ফরজ হয়ে যাবে আর এই শর্তগুলি মধ্যে মনে রাখতে হবে যে কোনো একটা যদি না পাওয়া যায় ফরজ হবে না পরবর্তীতে এইভাবে যেমন শক্তি নেই রোজা রাখবে না রাখতে গেলে কষ্ট হয় এক্ষেত্রে মা বোনদের যাদের পেটে বাচ্চা থাকে রোজা ভেঙে দেবে পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে সুস্থ হয়ে রোজা রাখবে এমন যদি কোনো মা হয় বাচ্চা দুগ্ধ পান করে যদি রোজা রাখে তার দুধ শুকিয়ে যাবে বুকের এই মুহূর্তে বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে সে রোজা ভেঙে দেবে পরবর্তীতে সে কাজা করে নেবে এই যে মাসাইলগুলি আমাদের জেনে নেওয়া দরকার ঠিক এইভাবে যে সমস্ত ইনজেকশন খাদ্য সেগুলি নিলে রোজা নষ্ট হবে কিন্তু যেগুলি ব্যথার জন্য এমন যদি ইনজেকশন নাই সেটার দ্বারা তার রোজা ভেঙে যাবে না কারণ সেটা খাদ্য না সেটা খাদ্যের অর্থেও না কাজে খাদ্য বা খাদ্যের অর্থে যেরকম ভিটামিন যুক্ত ইঞ্জেকশন নিলে রোজা নষ্ট হয়ে যাবে এই মাসাইলগুলি আমাদের জানা দরকার কারণ অজান্ত অনেক সময় বড় বড় কাজ করলেও রোজা নষ্ট হয় না আর আবার ছোট ছোট কাজে রোজা ভঙ্গ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এমনটা আমাদের কাছে ফোন আসে জিজ্ঞেস করে যখন আমাদের কাছে জানে তখন সে আশ্চর্য হয় আমার তো জানা ছিল না ছোটখাটো মশলা মাসাইল না জানার কারণে উল্টো পাল্টো অনেকে করে থাকেন এজন্যে আমাদের পৃষ্টি বাংলার মাধ্যমে যে সুযোগ করে দেওয়া হয়েছে এই সুযোগটা আমরা গ্রহণ করার চেষ্টা করব আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ এই ইমাম দারাকুতনি ও হাকেম বর্ণনা করেছেন দুইজন হাজটিকে সহি বলেছেন ওয়ান আবি হুরায়ত রাজি আল্লাহ তালু কাল যা নবী সাল্লাহ সাল্লাম ফকাল হালাক তো ইয়া আল্লাহ আবহরা থেকে বর্ণিত তিনি বলেন একটি মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন এসে বললেন হালাক তো ইয়া রসুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি আল্লাহ নবী বলল ওমা আহালাকাক কি কাজ করেছো যে তুমি হালাক হয়ে গেছো কি বড় অন্যায় করেছো কালা ওয়াকাত আলা ইমরাতি ফি রমাদান আমি রমজান মাসে আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি তাই এই লোকটি জানতো যে রোজাবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না এরপরে ইচ্ছা করে বা যে কোনো কারণে এটা করে ফেলেছে ইচ্ছা করে ভুলে না ভুলে না বা ভুল করে না ইচ্ছা করে তার হয়তো সেই শাহওয়াতকে কন্ট্রোল না করতে পেরে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছে ছুটে এসেছে আল্লাহ নবীর কাছে হে আল্লাহ রাসুল আমি এক অন্যায় করে আমি ধ্বংসের দিকে চলে গিয়েছি ফকাল হাল তাজিদু মা তা করা কোরাকাবা তোমার কাছে কেমন টাকা পয়সা আছে যে একটা মুসলিম গোলাম আজাদ করিতে পারবে কালালা ওই লোকটি বললেন লা আমার কাছে এমন টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো আমার সামর্থ্য নেই কালা ফাহাল তাস্তাতি আন্তাসুম শাহরাইন মোতাতাবি আইন আল্লাহ নবী বললেন যে তুমি কি দুই মাসের রোজা একাধারে করতে পারো এমন তোমার ক্ষমতা আছে কয়লালা লোকটি বললেন না এইভাবে আল্লাহ নবী একটা করে প্রশ্ন করছেন আর লোকটি বলছেন না আমরা ছোট্ট একটা বিরতির পরে হালিসের বাকি অংশ পূর্ণ করব সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ হাদিসের মাধ্যমে তাড়াতাড়ি জান্নাতে থাকবে আমাদের জন্য আমরা যা তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আমরা হালিশ বর্ণনা করতেছিলাম আবু হরে রাজি আল্লাহ তালা আনহর একজন মানুষ দিনের বেলা স্ত্রী সহবাস করে আল্লাহ নবীর কাছে এসে বললেন আমি হালাক হয়ে গেছি আল্লাহ নবী তাকে বললেন কি দ্বারা হালাক হয়েছ সেই ঘটনা তিনি খুলে বললেন আল্লাহ নবী বললেন তুমি কি একটি গোলাম আজাদ করতে পারবে বলেন না তুমি দুই মাস একাধারে রোজা রাখতে পারবে বললেন না এরপর জিজ্ঞেস করলেন ফাহাল তাজিদমা তুতি এমন সিদ্দিনা মিসকিনা তুমি ষাটজন মিসকিনকে খানা খাওয়াই দিবে এতটুকু কি তোমার কাছে কিছু খাদ্যদ্রব্য আছে কলালা লোকটি বলেন কিচ্ছুই নাই একেবারে গরিব মিসকিন ব্যক্তি সুম্মা জালাসা ওই লোকটি বসে থাকলেন ফাউতিয়ান নবী আরাকিন ফি কাছে বড় একটি ব্যাগ ভরে একজন মানুষ থলে ভরে খেজুর নিয়ে এসে হাজির হয়ে গেলেন বলেন এই খেজুরগুলি নিয়ে যাও আর নিয়ে গিয়ে তুমি কি করো দান করে দাও গরিব মিসকিনকে ষাটজন মিসকিনকে খানা খাওয়াই দাও তাহলে বোঝা গেল যে এই থলের মধ্যে চারজন মিসকিনের খানা সমপরিমাণ এখানে খেজুর ছিল আল্লাহ বলে তাসাদ্দাক আদা এটা নিয়ে গিয়ে সাতজন মিসকিনকে এই খানা দিয়ে দাও ফাঁকা আলা আলা আফকারা মিন্না ওই লোকটি বললেন হে রাসুল্লাহ হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমার চাইতে কেউ কেউ ফকির আছে মিসকিন আছে এই মদিনার মাঝে যাকে আমি এটি দান করব এই মদিনার দুই লাভে অর্থাৎ দুই হাররা এই পুরা মাটি মদিনার দুই দিকে পুরা পুরা কালো মাটি ছিল একটা হলো কি পশ্চিম দিকে একটা পূর্ব দিকে এই দুইয়ের মধ্যবর্তী স্থানে ছিল মদিনার এরিয়া বললেন হে আল্লাহ রাসুল আমার চাইতে এই মদিনার মধ্যে আর কেউ কি বড় ফকির আছে আমার চাইতে কেউ হাজাত মান বেশি আছে যাকে আমি এটা দান করব। এটা তো আমারই বেশি প্রয়োজন আমি তো গরিব আমি তো মিসকিন এটা আমারই খাওয়া দরকার ফাদাহেকার নবী সাল্লামা হাত্তা বাদাত আনিয়া আবহ আল্লাহ নবী সাল্লাম হেসে ফেললেন যার ফলে তার ওই কর্তন দাঁত যার মাধ্যমে মানুষ কোন জিনিস চিবিয়ে খায় কেটে খায় দাঁতগুলি বের হয়ে গেল আল্লাহ নবী আলিসাল্লাম সাধারণত মুচকি হাসি হাসতেন সবসময় বিশেষ প্রয়োজনে তিনি বড় করে হাসতেন যার ফলে তার ভিতরের কর্তন দাঁতগুলি দেখা যেত আল্লাহ নবী হাসলেন যার ফলে তার কর্তন দাঁতগুলি বের হয়ে গেল সুম্মা কাল এজহা ফাত এমহু আহলাক যাও এই খেজুরগুলি নিয়ে গিয়ে তোমার পরিবারকে তুমি খানা খাওয়াও এগুলি তুমি নিজেই তোমরা খাও কারণ তোমার অভাব রয়েছে অনটন রয়েছে মুশকিল রয়েছে এ হাদিসটি সাতজনে বর্ণনা করেছেন শব্দ হলো ইমাম মুসলিমের সাতজন বলতে ইমাম আহমাদ বোখারি মুসলিম আবদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা শব্দগুলি ইমাম মুসলিমের এ হাদিসের দ্বারা বোঝা গেল যে আল্লাহ নবী আলিসালাম যে স্বেচ্ছায় জেনে বুঝে রমজান মাসের দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলবে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং তাকে বড় কাফারা দেওয়া জরুরি হয়ে যাবে একটি গোলাম আজাদ না পারলে ষাটটি রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে শরীয়তের কোনো কারণ ছাড়া অন্য নিজের কোনো কারণ ঘটিয়ে ধারাবাহিকতা নষ্ট করা যাবে না অর্থাৎ রোজা রাখা শুরু করেছিল মধ্যখানে ঈদ চলে আসলো তাহলে রোজা ভাঙতে হবে ঈদের দিন রোজা রাখা নিষেধ বা অসুস্থ হয়ে গেল তাহলে রোজা রাখতে পারবে না বা মুসাফির হয়ে গেল প্রিয়জনে নিজেই মুসাফির সেজে গেল মধ্যখানে বিরতি নেওয়ার জন্যে তা না তাহলে শরীয়তের কোনো বৈধ কারণ ছাড়া মধ্যখানে কোনো বিরতি ছাড়া একাধারে রোজা রাখা মহিলাদের ক্ষেত্রে রোজা রাখতে শুরু করেছিল এখন হয়তো তার মাসিক পিরিয়ড শুরু হয়ে গেল বাচ্চা প্রসব হয়ে গেল তাহলে তার বিরতি দিতে হবে তাহলে শরীয়তের কারণ ছাড়া নিজে কারণ না বানিয়ে বিরতিহীন দুই মাস রোজা একাধারে রাখতে হবে তাও যদি না পারে তাহলে সাতজন মিসকিনকে খানা খাওয়াতে হবে তাহলে এখানে আল্লাহ নবী আলিসাল্লাম তাকে বললেন এই খানা মিসকিনকে দেওয়ার জন্য সেই লোকটি বললেন আমি তো সবচেয়ে বড় মুসকিন বড় ফকির মদিনার মধ্যে আমারই তো প্রয়োজন আল্লাহ নই বলেন যাও তোমরা খেয়ে নাও ওয়ান আয়সাতা ওম সালামা রাজি আল্লাহ তালা আনহুমা আন্নান নবী সাল্লামা কানা ইউসবিহ জুনুবান মিনজিমা সুম্মা ইয়াগতাসিল ওয়া ইয়াসুম মুত্তাফাকান আলাই ওয়াজাদা মুসলিম ফি হাদিস উম্মে সালামা ওয়ালা ইয়াকদি আয়সা রাজি আল্লাহ আনহা এবং উম্মে সালামা রাজি আনহা আল্লাহ নবীর দুই জন সহধর্মিনী দুইজন স্ত্রী বর্ণনা করেন তারা বলেন যে আল্লাহ নবী আলিসালাম সহবাস করে তিনি প্রভাত করতেন অর্থাৎ সকাল হয়ে যেত আজানের পূর্বে আল্লাহ নবী আলিসালাম কি করতেন ইউসবেহ জুনুবান মিন জিমা তিনি সহবাস করার ফলে গোসল না করে সকাল হয়ে যেত সুম্মায়াগতা ছিল ওয়াসুম এর মানে তিনি এই অবস্থায় খানা খেতেন রোজা রাখতেন সুম্মায়াগতা ছিল ওয়াসুম এরপরে তিনি গোসল করে রোজা রাখতেন যেই কেউ যদি স্বপ্নবশের মাধ্যমে বা সহজবশের মাধ্যমে তার সকাল হয়ে যায় গোসল করে নামাজ পড়বে তার রোজা হয়ে যাবে কাজে জুনবি অবস্থায় বীর্যপাত হয়েছে এই অবস্থায় সে যদি রোজার নিয়ত করে নেয় সেহরি খেয়ে নেয় পরবর্তীতে সে গোসল করে এরপরে নমাজ পড়ে তার রোজা হয়ে যাবে রোজা শুরু করার জন্যে বড় অপবিত্র থেকে পবিত্র হওয়া গোসল করে নেওয়া জরুরি না তাহলে আপনার জন্য অনুমতি রয়েছে এ অবস্থায় খানা খেয়ে নেওয়া তবে কোনো ক্রমেই গোসল না করে একেবারে সূর্য উঠাই দিবেন এমনটা যেন না হয় এভাবে আমাদের মনে রাখতে হবে মা বোনদের ক্ষেত্রেও যদি এমন হয় যে তার রোজা ভেঙে দেওয়ার অনুমতি হয়েছিল তার রক্ষত এখন শেষ যদি ফজরের এক মিনিট আগে ভালো হয়ে যান সুস্থ হয়ে যান তাহলে তাকে রোজা রাখতে হবে আবার যদি এক মিনিট আগে তার সেই মাসিক পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে সেটার কারণে তার রোজাও নষ্ট হয়ে যাবে পরবর্তীতে এই রোজাগুলি কাজা করতে হবে এ হাদিসটি বুখারি মুসলিম বর্ণনা করেছেন মুসলিমের বর্ণনায় আছে যেটা উম্মে সালামার বর্ণনা ওয়ালা একদি আল্লাহ নবী এই রোজাটা কাজা করতেন না মানে জন্মী অবস্থায় তিনি যে রোজা রাখলেন পরবর্তী কাজা করতেন এমনটা না কারণ কাজা করতে হবে না তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ ওয়ান আয়সাত রাজি আল্লাহ তালা আনহা আন্না সাল্লাম কাল মাম্মা সাম আনহু আলিহু আলাই বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আসসালাম বলেছেন মাম্মাতা যে মরে গেল আলিহি সিয়াম তার উপর রোজা থেকে গেল রোজা কাজা না করে এটা নজর রোজা হতে পারে নজর মেনেছিল রোজা রাখবে এটা ফরজ হয়ে গেছে অজীব হয়ে গেছে ঠিক এইভাবে রমজানের রোজা রাখতে পারে নাই তার মুসাফির হওয়ার কারণে মাসিক হওয়ার কারণে নারীদের ক্ষেত্রে বা অসুস্থ হওয়ার কারণে এরপরে সুস্থ হয়ে গিয়েছিল এরপরে সে ভালো হয়ে গিয়েছিল মুসাফির থেকে বাড়িতে এসে গেছিল এরপরে সে কাজা করার সুযোগ হওয়ার পরেও কাজা করলো না বা যে নজরের রোজা ফরজ করে নিয়েছিল নিজের উপরে সেটাও আদা করলো না এই অবস্থায় যদি মরে যায় তাহলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে তার গার্জিয়ানরা এই রোজা রেখে নেবে সেটা আদা হয়ে যাবে কারণ অনেক সময় মানুষ মরে যায় তাদের রোজাগুলি কাজা করা হয় না এই পাপটা তা কবরে তাকে শাস্তি পেতে হবে এই জন্যে কাজা করিলে সেটা পূর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করবেন এ ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন এ পর্যন্ত আমরা সিয়াম রোজার বেশ কিছু বিধান বেশ কিছু আহকাম আমরা বর্ণনা করেছি ফরজ রোজার আমরা বিধান আলোচনা করেছি এর হুকুম আহকাম বর্ণনা করেছি এবার আমরা রোজার আরেকটি অধ্যায় বাব ও সৌমিত্তা তৌ ওমা নহিয়া আন সৌমিহি নফল রোজা রাখার ব্যাপারে এবং কোন কোন ক্ষেত্রে রোজা রাখা নিষেধ রোজা কোন কোন দিনে করা যাবে না বা কিভাবে করা যাবে না এর একটি নতুন অধ্যায় সিয়াম পর্বে আমাদের আসতেছে আনাবি কাতাত আল আনসারি রাদিয়াল্লাহ তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা قال يكفر السنة الماضية والباقية وسئل عن صوم يوم عاشوراء فقال يكفر السنة الماضية وسئل عن صوم يوم الاثنين فقال ذلك يوم ولدت فيه وبست فيه وأنزل علي فيه রাহ মুসলিম এখানে আরাফাতের দিনের রোজা আশুরার রোজা সোমবারের রোজা নিয়ে এই হাদিসে আবু কাতাদা আনসারির হাদিসে তিনটি আমাদের রোজা নফল রোজার কথা উল্লেখ হয়েছে আবু কাতাদা রাজিয়াল বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আরাফার দিনে রোজা আরাফাতের দিনে সমস্ত পৃথিবীর বিভিন্ন আনাচ কানাচে থেকে মহা সম্মিলন হয় আরাফাতের দিনে মমিন মুসলমানরা হজ করার জন্য আসেন নিষ্পাপ হওয়ার জন্যে জান্নাতি মানুষ তৈরি হওয়ার জন্যে সেই দিনে আল্লাহর নবী আলিসাল্লাম রোজা রাখার জন্যে উৎসাহিত করে বললেন সাহাবা একরাম জিজ্ঞেস করে এই দিনে রোজা রাখলে কতটুকু ফজিলত তিনি বললেন ইউকফিরুসানাত আল মাদিয়া বাকিয়া অতীতের এক বছর এবং পরের এক বছর মোট দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দেন সগিরা গুনাগুলিকে আল্লাহ মাফ করে দেন সুবহান আল্লাহ আজিম একটি আরাফার দিনের রোজা রাখলে এক বছর আগের এক বছর পরের গুনা আল্লাহ মাফ করে দেন এত বড় সবের একটি দিন তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যারা হাজি সাহেবান আরাফাতের ময়দানে আছেন তারা এই দিনে রোজা রাখবেন না রোজা না রেখে খাওয়া দাওয়া করে হৃষ্টপুষ্ট হয়ে শক্তিশালী হয়ে সারাদিন এবাদত করে তারা মাসগুল থাকবেন আর যারা হজের মাঠের বাইরে আছেন এই দিনে রোজা রেখে এক বছর আগের আর এক বছর পরের আমরা গুনা মাফ করে নেব আল্লাহ নবী আরাফাতের দিনে রোজার কথা বলেছেন নয় তারিখের কথা কিন্তু বলেন নাই কাজে আপনার দেশের নয় তারিখের দিন হিসাব করে রোজা রাখবেন তাহলে আরাফাতের দিনের যে ফজিলতের জন্য এত সোয়াব তাহলে আপনি আরাফাত পেলেন না হাজি সাহেবরা সেদিন আপনি একদিন পরে করলে দেখা যাবে যে হাজি সাহেবরা এটি মোজদারাফা মিনাই চলে গিয়েছেন তাহলে আরাফাতের দিনের বৈশিষ্ট্যের কারণে তো এতটুকু স্বভাব কাজে আপনি নয় তারিখ হিসাব করে রোজা রাখলে সেই সব থেকে বঞ্চিত হবেন তবে কেউ যদি না জানতে পারে না বুঝতে পারে যে আরাফাত কবে হচ্ছে তাহলে তার ক্ষেত্রে মহানবুল আলমিন তিনি মেহরবান হিসাবে তাকে সব দিতে পারেন কিন্তু আজ স্যাটেলাইটের যুগে আজ পেপার পত্রিকার বিভিন্ন মিডিয়ার যুগে উন্নত মিডিয়া পাঁচ মিনিটের মধ্যে আরাফাত কবে এটা ঘোষণা হয়ে যায় কাজে আপনি জানার পরেও জেনে বুঝে আপনি আবার আপনার দেশের নয় তারিখ শুরু করবেন এক্ষেত্রে মহান আলমিন আপনার জন্য কটুক সব রাখবেন এটা কিন্তু বিবেচনা করা বোঝা দরকার মাসালা বোঝা দরকার এখানে আল্লাহর নবী ইয়মে আরাফা বলেছেন ইয়ম তাসে নয় তারিখ কিন্তু বলে নাই আর আরাফাত হয় আরাফাত হয় সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী আপনার দেশের চাঁদ দেখা অনুযায়ী নয় এই জন্য আমরা আরাফাতের দিনের গুরুত্ব দিব আরাফাতের দিনে রোজা রেখে আগের পরের দুই বছরের গুণা মাফ করার আমরা আমল করার চেষ্টা করব আকুল কাউলি হাদা আস্তাকফরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহেব ফস্তাকফরু আসসালাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওয়াসাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত